অন্তরে যার তৌহিদি বিশ্বাস মানে না সে বাধারাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস মুজাহিদ তার অন্তরে যার তৌহিদি বিশ্বাস মানে না সে বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস ওই করুণ কান্না আর সয় না মজলুমের কান্না আর সয় না জাগ মুজাহিদ আর নয় নিদ এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয় বীর মুজাহিদ তুমি এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয় বীর মুজাহিদ চলো ময়দানে সবল ইমানে উঁচু করে সদাশির মর একবার পূর্বে মরার তবে খাতিবীর চলো ময়দানে সবল ইমানে উঁচু করে সদাশীর মর একবার পূর্বে মরার তবে খাতিবীর কর মোকাবেলা নয় অবহেলা তুমি কর মোকাবেলা নয় অবহেলা শেষবারের মতো হবে পরাজয় পাবে না যে ঠাই বাতিলের দল যত হবে পরাজয় পাবে না যে ঠাই বাতিলের দল যত ওই করুন কান্না আর সয় না মাজলুমের কান্না আর সয় না জাগো মুজাহিদি আর নয় নিদ এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয় বীর মুজাহিদ তুমি এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয় বীর মুজাহিদ মুজাহিদ তারা অন্তরে যার তৌহিদি বিশ্বাস মানে না সে বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস কাপুরুষ তারা মেনে নেয় যারা মাথা পেতে অন্যায় ভেবে দেখো তবে উচিত কি হবে ভাবো একেবারে তাই কাপুরুষ তারা মেনে নেয় যারা মাথা পেতে অন্যায় ভেবে দেখো তবে উচিত কি হবে ভাবো একেবারে তাই ধরো তর বাড়ি চলো তাড়াতাড়ি তুমি ধরো বাড়ি চল তাড়াতাড়ি জেহাদের ময়দানে বিজাতির দল সদল বলে আসছে তোমার পানে ওই বিজাতির দল সদল বলে আসছে তোমার পানে মাজলুমের কান্না আর সয় না ওই করুণ কান্না আর সয় না জাগো মুজাহিদি আর নয় নিদ এখনো কি করে রয়েছে বিভোর মরণ জয় বীর মুজাহিদ তুমি এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয় বীর মুজাহিদ মুজাহিদ তারা অন্তরে যার তৌহিদি বিশ্বাস মানে না সে বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস প্রভাতী নারী জাগার পূর্বেই জেগে উঠো হে বীর পারি দিতে হবে লহুরি দরিয়া বহু দূর যার তীর প্রভাতি ভাস্কর জাগার পূর্বেই জেগে উঠো হে বীর পারি দিতে হবে লহুরি দরিয়া বহু দূর নূর যার তীর যদি থাকে সাথী খোদার মদদ যদি থাকে সাথী খোদার মদদ সেদিন দূরে নয় এহুদি খ্রিস্টান খোদাদ্রোহীদের হবে পরাজয় ওই এহুদি খ্রিস্টান খোদাদ্রোহীদের হবে পরাজয় মাজলুমের কান্না আর সয় না ওই করুণ কান্না আর সয় না জাগ মুজাহিদি আর নয় নিদ এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয় বীর মুজাহিদ তুমি এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয় বীর মুজাহিদ মুজাহিদ তারা অন্তরে যার তৌহিদ বিশ্বাস মানে না সে বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস আসবে না আর নবীর সাহাবি উমার বিন খতাব আসবে না আজ বিজয়ী বেশে তারিখ বিন জিয়াদ আসবে না আর নবীর সাহাবি উমর বিন খতাব আসবে না আজি বিজয় বেশে তারিক বিন জিয়াদ তবে কি বিশ্বের মুসলিম জাতি তবে কি বিশ্বের মুসলিম জাতি খাবে শুধু মার তোমাদেরই আজ করতে হবে তার কোনো প্রতিকার তোমাদেরই আজ করতে হবে তার কোনো প্রতিকার মাজলুমের কান্না আর সয় না ওই করুন কান্না আর সয় না জাগ মুজাহিদি আর নয় নিদ এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয় বীর মুজাহিদ এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয় বীর মুজাহিদ মুজাহিদ তারা অন্তরে যার তাওহিদি বিশ্বাস মানে না সে বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস তোদের আছে বীর খালিদের রক্ত শত এই বুকে তবে কেন বিশ্ব জুড়ে মরছ ধুকে ধুকে তোমাদের আছে বীর খালিদের রক্ত এই বুকে তবে কেন বিশ্ব জুড়ে মরছ ধুকে ধুকে এমনি করে আর কতকাল এমনি করে আর কতকাল থাকবি তুই অসার ধর আজ তুই শক্ত হাতে ঝকমকে তলোয়ার ধর আজ তুই শক্ত হাতে ঝকমকে তলোয়ার ওই করুণ কান্না আর সয় না মাজলুমের কান্না আর সয় না জাগ মুজাহিদি আর নয় এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয় বীর মুজাহিদ তুমি এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয় বীর মুজাহিদ মুজাহিদ তারা অন্তরে যার হিদি বিশ্বাস মানে না সে বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস দিতে শেষ নিঃশ্বাস